এত তুই কমে গেলি এত তুই কমে গেলি তোরা তোরি আয় তোর নানি আইসে শালুন লইয়া বাদ খাইতে বোলায় তোর নানি আইসে শালুন লইয়া বাদ খাইতে বোলায় এত তুই কমে গেলি এত তুই কমে গেলি তোরা তোরি আয় তোর নানি আইসে শালুন লইয়া বাদ খাইতে বোলায় তোর নানি আইসে শালুন লইয়া বাদ খাইতে বোলায় পিডা মুরহা রান্দায় আসে আরো আংসে আম কদবর একটা কাড়াল আছে হতুটি হাদাম পিডা মুড়া রান্দা আছে আরো আনছে আম কদবর একটা কাড়াল আছে হতুটি হাদাম পিডা মুড়া রান্দা আছে আরো আছে আম কদবর একটা কাড়াল আছে হতুটি হাদাম আরো জানি কি কি আছে আরো জানি কি কি আছে দুই তিনটা মোসাই তোর নানি আইছে শালুন লইয়া বাত খাইতে বলায় তোর নানি আইছে শালুন লইয়া বাত খাইতে বলায় তুই তুই কমরে গেলি এতে তুই কমরে গেলি তোরা তোরি আয় তোর নানি আইসে শালুন লইয়া বাদ খাইতে বোলায় তোর নানি আইসে শালুন লইয়া বাদ খাইতে বোলায় কাল বিয়ালে দারের লাগিয়া কাটবি রেন্ডি গাছ পুকুর তনে ধরবি এখন ডাঙ্গর কাতল মাছ কাল বিয়ালে দাউরের লাগিয়া কাটবি রেন্ডি গাছ পুকুর তনে ধরবি এখন ডাঙ্গর কাতল মাছ কাল বিয়ালে দাউরের লাগিয়া কাটবি রেন্ডি গাছ উহুর তলে দর্বিয়া খান ডাঙ্গর কাতল মাছ বুড়া মানু গোস্ত খায় না বুড়া মানু গোস্ত খায় না মাছ খাইতে মন লয় তোর নানি আইসে শালুন লইয়া বাদ খাইতে বলায় তোর নানি আইসে শালুন লইয়া বাদ খাইতে বলায় তুই তো তুই কমে গেলি গেল তুই কমে গেলি তোরা তোরি আয় তোর নানি আইসে শালুন লইয়া বাদ খাইতে বলায় তোর নানি আইসে শালুন লইয়া ভাত খাইতে তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বোলায় তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বোলায়